মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলহ্লাম আমাদের আলোচনার বিষয় মরণ একদিন আসবেই মরণ একদিন আসবেই এই আলোচনার অংশ হিসাবে আজকের আলোচনা মরণের আশা আকাঙ্ক্ষা করা যায় কি আর মরণের সময় করণীয় কি আমরা এই দুইটি বিষয়কে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ খুদ্ বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ যদিও আমাদের দু একজনের পরামর্শ ছিল এমাম মাহাদি সম্পর্কে কিছু বলা সময়ের গতিতে আমরা বলব ইনশা আল্লাহ মহান আল্লাহ বলেন ইন্নাকে মাইয়েতুন ইন্নাহুম মাইয়েতুনা নিশ্চয় আপনার মরণ হবে তাদেরও মরণ হবে মরণ সুনিশ্চিত নবীও মারা গেছেন সকল মানুষ সকল প্রাণী মারা যাবে এ কথাই ঠিক জিব্রাইল মেকাইল কেউ থাকবে না ইবলিশ শয়তান কেউ থাকবে না সবাই একদিন থাকবে না এ কথা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন কুল্ল শাইন হালেকুন ইল্লা ওয়াজহাহু পৃথিবীতে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে আল্লাহ ছাড়া জাহান্নাম জান্নাত আকাশ জমিন মানুষ জিন ইবলিস ফেরেস্তা সকলেই মারা যাবে সবকিছুই ধ্বংস হবে আল্লাহ ছাড়া আল্লাহ তালা বলেন কুল্লুমানা আলাইহা ফান পৃথিবীর উপরে যা কিছু আছে সবকিছুই ধ্বংস হবে ফয়াবকা ওয়াজহ রব্বিকা দুল জালাল ওয়াল ইকরাম একমাত্র আপনার প্রতিপালক যিনি সম্মানী মর্যাদার অধিকারী ক্ষমতাধর তিনি থাকবেন মর্যাদার অধিকারী ক্ষমতার অধিকারী সম্মানী আপনার প্রতিপালক আল্লাহ তালা তিনি থাকবেন আর কোনো কিছু থাকবে না আল্লাহ তালা বলেন আইনামা তাকুন ইদ রিক কমুল মত অলৌকুন্তুম ফি বুরুজিম মুসাইয়াদা পৃথিবীর যেখানেই থাকো না কেন মরণ একদিন ধরবেই সুদৃঢ় শক্ত থেকে শক্ত দুর্গে নিরাপদ থেকে নিরাপদ দুর্গে সুদৃঢ় শক্ত থেকে শক্ত নিরাপদ থেকে নিরাপদ যা মানুষের নাগালের বাইরে জিন ফেরেস্তার নাগালের বাইরে এমন কোন যদি ঘরে অবস্থান করো তবুও মরণ তোমাকে ধরবেই মরণকে সেখানে যেতে সময় লাগে না আর যাদের মাধ্যম দিয়ে মরণ ঘটানো যায় তারা আপনার আমার মতো চলে না সারা পৃথিবীর মানুষকে যদি আল্লাহ তালা মালাকুল মতকে মারার জন্য আদেশ করেন তাহলে এক মুহূর্তও লাগবে না আপনি বিষয়টি কিভাবে দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মালাকুল মত প্রত্যেকটা মানুষের মাথার পাশে যায় গিয়ে বলে আনজেও আংফোসাকুম তোমরা তোমাদের আত্মাকে বের করে দাও আজাব আল হন আজকে তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে ফেরেস্তা হাত বাড়িয়ে দিয়ে আল্লাহ বলছেন ফেরেস্তা হাত বাড়িয়ে দিয়ে বলেন যে আত্মা বের করে দাও তাহলে তো মনে হচ্ছে একটা সময়ের ব্যাপার মাথার পাশে আসবেন বলবেন তারপরে আত্মা বের করে দিবে একটা সময়ের ব্যাপার সোলাইমান আলাইসালাম একজন মানুষ নবী জিনের ক্ষমতা একজন জিনকে বললেন এই বলতো বিলকিসের এই সিংহাসন সময় আনতে কত নিয়ে আসতে কত সময় লাগতে পারে তো জিন বলল বসে উঠতে যত সময় লাগে তো সোলাইমান আলাই বললেন হবে না দেরি হয়ে গেল একজন তোমাকে কত সময় লাগতে পারে চক্ষু খুলে বন্ধ করতে যত সময় লাগে তো জিনেরই যদি এত ক্ষমতা হয় যারা খায় পেশাব করে সংসার আহাল পরিবার আছে তো ফেরেস্তা তাহলে কত ক্ষমতাধর হতে পারেন যারা খায় না যাদের কোনো অন্য কাজকর্ম নেই আহাল পরিবার নেই শুধুমাত্র তাসবি তাহালিল করে আর আল্লাহ যা আদেশ করেন সেটাই ফলো করে অন্য কোনো কাজ করা লাগে না আমরা ধরে নিলাম বিলকিসের সিংহাসনের ওজন তিন হাজার মন ধরে নিলাম তিন হাজার কিলোমিটার পথ তো তিন হাজার মন ওজনের একটা জিনিস তিন হাজার কিলোমিটার পথ নিয়ে আসবেন চক্ষু খুলে বন্ধ করতে যদি জিন পারে তাহলে মানুষের হিসেবটি আপনি কিভাবে বুঝেন সেই দিন বোরাকের ব্যাপারে একটা কথা বলছিলাম বোরাক তো সেইটা মানুষের ব্যাপারে বলি এখানে সুইচটা দেওয়া আছে আর বাল্ব আছে এখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে টিপার সাথে সাথে ওইখানে আলো দিবে এটা মানুষের বানানো তো ওইটা আপনার কাছে ভারী হলো কিভাবে সারা পৃথিবীর মানুষকে এক মুহূর্তেই মালাকুল মত প্রত্যেকের মাথার পাশে গিয়ে মারতে পারেন এ কথাই ঠিক আল্লাহ তালা বলেন কুল ইন্নাল মৌতেল্লাদি তাফির রুন আমিন মোহাম্মদ সাল্লাহ আলি বলে দিন তোমরা যারা মরণ থেকে পালাচ্ছ মরণকে ভয় করছ সেই মরণ নিশ্চিত একদিন তোমাদের ধরবেই মরণ একদিন আসবেই যার প্রাণ আছে তার মরণ আছে আজ হোক আর কাল হোক সময়ের ব্যবধান সেটা হতে পারে আবদুল্লাবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আউদু আমি সে আল্লাহর নামে আশ্রয় চাচ্ছি যে আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই সে আল্লাহ তুমি আর তুমি এমন এক সত্তা যে তোমার মরণ নেই অল ইনসোয়াল জিন্ন মতো না মানুষও মরণশীল জিনও মরণশীল মানুষেরও মরণ হবে জিনেরও মরণ হবে আর তুমি এমন এক সত্তা যার মরণ নেই একথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন লায়াতা মান্না মৌতা তোমাদের কোন ব্যক্তি যেন মরণ না চাই যে মরণ হয় ভালো তোমাদের কোন ব্যক্তি যেন মরণ না চায় কেন ইম্মা মোহসেনান হয়তোবা লোকটি ভালো ফাল্লা আল্লাহ ইয়াসদাদ খায়রান তাহলে নেকি আরো বেশি হবে ভালো আমলে যদি বয়স বেশি হয় তাহলে অনেক দামি জান্নাত মানে আমল বেশি হবে নেকি বেশি হবে জান্নাত ভালো হবে মর্যাদা বেশি হবে খুব ভালো মনে আছে আল্লাহ রসুল বলছেন ইন্না ফিল জান্নাতে লাগোরা ফিরা জাহের হমিন বাতে না অবাতে না মিন জাহেরা জান্নাতে কতগুলি ঘর আছে এত উন্নত মানের টকটকে ঝকঝকে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় তখন রসুল সাল্লাহ আলি সাল্লামকে সাহাবিন বলছেন যে লিমানা হাজি এত দামি ঘর কে পাবে কার জন্য এটা আল্লাহ রসুল বলেন এক লেমান আলান আল কালামা যার মুখের ভাষা নরম সে পাবে দুই আটা আমার তাওমা যে ফকির মিসকিনকে খেতে দিতে পারে সে পাবে তিন আদাম আদামা শ্যামা যে নিয়মিত নফল শ্যাম থাকে সে পাবে চার অসল্লা বিল্লাহ নাসনিয়া মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে সে পাবে মানুষ যখন ঘুমিয়ে তখন সলাত আদায় করে মানে বেশি বেশি তাহাজুদ পড়ে সলাত আদায় করে আল্লাহকে ডাকে এর একটা মান ভিন্ন আছে এ দামি জান্নাত পাবে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মরণ চাইবে কেন ওর নেকি হচ্ছে বয়স বেশি হোক তাহলে নেকি বেশি হবে ওয়াইমাবসিয়ান আর যদি লোকটা হয় পাপি ফাল্লাহ্লাহা হয়তো বা কোনো সময় ফিরে আসতে পারে অত মরণ চাইতে হবে না মরণ চাওয়া ঠিক নয় ভালো হলে আরো ভালো খারাপ হলে কোনো সময় ফিরেও আসতে পারে খারাপ হয়ে মরতে চাইবেন কেন খারাপ হয়ে মরতে চাওয়া বড় দুঃখজনক কথা কাতাদা রাজি আল্লাহ তালানহু বলেন আন্নাহু ইহদ্দেশ তিনি বিবরণে বলেন যে মর্রান নবী সাল্লাহ আলী সাল্লাম বে জানাজাতিন আল্লাহর নবীর পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল তিনি একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন আল মুস্তারিহ আল মুস্তারাহ মিনহম এই লোকটা থেকে অন্যরা নিরাপত্তা গ্রহণ করুক এই লোকটাও অন্য অন্যদের থেকে নিরাপত্তা গ্রহণ করুক শান্তি গ্রহণ করুক তো এই ভাষা সাহাবিগণ বুঝতে পারলেন না আল্লাহর নবী কোনটা ত কোনটা ঘাইন কোনটা কাপ কোনটা ফা চিনতেন না তবে এমনও সময় এমন ভাষা বলতেন যে সাহাবিগণ যারা শিক্ষিত ভালো তারা বুঝতে পারলেন পারতেন না যে এটা কি বললেন তো তিনি যা বললেন তাতে সাহাবিগণ বুঝতে পারলেন না তখন সাহাবিগণ বলছেন মাল মুস্তারি হল মুস্তারাহ মিন এই ভাষা কি এটা যে বুঝতে পারলাম না এটা কি বললেন তখন আল্লাহ রসুল বলছেন শুনো আল আব্দুসলেহ মিন আদার দুনিয়া যদি লোকটা ভালো হয় তাহলে দুনিয়াবি যে ঝামেলা কষ্ট আছে সেখান থেকে শান্তি পেয়ে গেল ও তাড়াহুড়া করে কবর দিয়ে দেখ যদি লোকটা ভালো হয় তাহলে দুনিয়াতে যে ঝামেলা আছে তাতে থেকে শান্তি পেয়ে গেল আর আল্লাহর রহমতের দিকে চলে গেল কবরে গেলেই জান্নাতের সবকিছু তার জন্য চালু হয়ে যাবে তো তাহলে দুনিয়ার কষ্ট থেকে লোকটা শান্তি পেয়ে গেল এ হল আল মুস্তারিহ তো ঠিক আছে বুঝলাম অল মুস্তার মুস্তারাহ হো আর তার থেকে সবকিছু শান্তি পাবে নিরাপত্তা পাবে এইটা আবার কি তখন আল্লাহ রসুল বলছেন আব্দুল ফাজিম লোকটা যদি খারাপ হয় তাহলে তার থেকে শান্তি পাবে দেশ তার থেকে শান্তি পাবে শহর তার থেকে শান্তি পাবে পশু প্রাণী তার থেকে শান্তি পাবে গাছপালা পাপি যদি বাড়িতে থাকে পাপের প্রতিক্রিয়া গাছের উপরে পড়ে ফল পানি নাও ধরতে পারে কিভাবে পড়ে তা আমি বলতে পারছি না তবে আল্লাহ নবী বলেছেন বোখারি মুসলিমের হাদিস পাপের প্রতিক্রিয়া পড়ে দেশের উপরে যার কারণে অশান্তি নেমে আসছে যারাকে আমি আপনি খুব পরহেজগার মনে করছি সেও পাপি পরহেজগারও আছে রসুল সাল্লাম বলছেন যে ওই লোকটা উপরে আছে তার খারাপ প্রতিক্রিয়া পড়ে মানুষের উপরে আল্লাহ রেবাদে সমস্ত পুরুষ নারীর উপর তার প্রতিক্রিয়া পড়ে পৃথিবীর সকল দেশের উপরে শহরের উপরে তার খারাপ প্রতিক্রিয়া পড়ে দাবে সমস্ত প্রাণীর উপরে প্রাণীরও ক্ষতি আসতে পারে প্রাণী ভালো হবে না ভালো হয়ে থাকে না অসুখ বিসুখ হয়ে যায় অসাজারে ফল ভালো হয় না গাছ বাড়ে না সমস্যা কি তা আপনাকে আমি সঠিকভাবে বলতে পারি না তবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন খারাপ মানুষের খারাপ প্রতিক্রিয়া পড়বে দেশের ওপরে মানুষের ওপরে পশু প্রাণীর ওপরে গাছপালার ওপরে হাদিস বোখারি মুসলিম আপনার বিবেচনায় আমার বিবেচনায় বিষয়টি বুঝার চেষ্টা করি আমার কারণে আমার আহাল পরিবার ছেলে মেয়ের ক্ষতি হতে পারে এ কথাই ঠিক আমার কারণে আমার ফলমূলের গাছপালার ক্ষতি হতে পারে এ কথাই ঠিক আমার কারণে আমার দেশের জনগণের জাতির ক্ষতি হতে পারে এ কথাই ঠিক হাদিস বোখারি মুসলিম মরণ চাইবেন কেন ভালো হয়ে মরেন তোমরা মুসলমান হয়ে ভালো হয়ে মরো এই কথা আল্লাহর আদেশ এটা আল্লাহর আদেশ এই কথাটাই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আবু রাজিয়াল্লাহ তালা আনে বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কোন ব্যক্তি যেন যে কোনো সমস্যার জন্য মরণ না চাই যে কোনো সমস্যা তার উপরে এসে চেপে যাক মরণ যেন না চাই সমস্যা আসতেই পারে ও তো মানুষ ও তো ফেরস্তা নয় সমস্যা আসতেই পারে তো যে কোনো সমস্যার জন্য মরণ যেন না চাই ওয়ালাউ কেন বুদ্ধা ফায়লান কাউকে যদি মরণ চাইতেই হয় মরণ যদি তার চাওয়া জরুরি হয়ে যায় ফায়াকুলো সে যেন বলে আল্লাহ হুম্মা আহিনী ইনকানালে দিয়ে হায় হায়তো খায়রানলি আল্লাহ যদি আমার বেঁচে থাকা ভালো হয় তাহলে রাখো অতফিনী এ যা কানাতিল অফাতো খায়রানলি আর যদি মরণ ভালো হয় তাহলে মারো যদি আমার বেঁচে থাকা ভালো হয় রাখো আর যদি আমার মরে যাওয়াই ভালো হয় তাহলে মারো এই দোয়া বলতে পারেন এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম করেন এমনিতে কেউ মরতে চাইতে পারে না এই বাক্যে মরার কথা বলতে পারে হ্যাঁ মরণকে স্মরণ করতে পারে মরণ একদিন হবেই এই কথা সে বারবার স্মরণ করতে পারে আবহাওয়ার তালা আনে বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় প্রত্যেকটা মানুষের একটা স্বাদ আছে সে এই বাড়িটা পাঁচতলা করতে চাচ্ছে এটা তার সাদ সে এই জমিটা কিনতে চাচ্ছে এটা তার সাদ ভ্যান চালকে ভ্যানটা নিতে চাচ্ছে এটা তার সাদ প্রত্যেকটা মানুষের একটা সাদ আছে এই সাদটাকে ধ্বংস করে মরণ যেই সাদকে ধ্বংস করে আশা আকাঙ্ক্ষা অভিলাষকে নষ্ট করে সেইটাকে তোমরা বেশি বেশি স্মরণ করো সেটা হল মরণ আবু রাজিয়াল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী বলেছেন জুরু কাবরাকুম ফাইনাহু তুজাক্কের মৌতাকুম তোমরা কবর জিয়ারত করো কবরে কবরকে দেখতে যাও কবর জিয়ারত করো তাহলে তোমাদের মরণ স্মরণ হবে এটা আমার বাপের কবর আমারও একদিন মরণ হবে আমারও কবর হবে ডাক্তারখানায় কঙ্করটা দেওয়া আছে কপালের উপরে লিখা আছে আমিও মানুষ ছিলাম এখন নিজে ডাক্তার কোন সময় স্মরণ করেন কিনা আছে তো পাশে কবরকে তোমরা দেখতে যাও তাহলে মরণ স্মরণ হবে এ কথা রসুল সাল্লাম বলছে রসুলকে জিজ্ঞাসা করালা আয়ুর রাজুলে আহলাম আল্লাহ রসুল সব সবচেয়ে বুদ্ধিমান কে বলেন তো আল্লাহ রসুল সবচেয়ে বুদ্ধিমান কে তখন আল্লাহ রসুল বলছেন মাউতা যে ব্যক্তি মরণকে স্মরণ করতে পারে সে হল সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমানকে তার উত্তরে রসুল সাল্লাম বলছেন যে মরণকে বারবার হিসাব করতে পারে মরাই লাগবে এইটা করে আর কি করছে ওখানে বললেন না সেদিন বলছিলাম আবু সাহেব খুবির রাজি আল্লাহ তালা বলছেন যে আল্লাহ নসিব বলছে কেই বা আনামো আমি একটু আনন্দ ফুর্তি কি করে করি অর্থাৎ ইলতাকামা সাহেব সুরে এমত অবস্থায় বাঁশিওয়ালা বাঁশি মুখে করে আছেন ও আজগা সামাহু হানা জভাতাহ মুখমণ্ডল নিচু করে আছেন কান লাগিয়ে আছেন মাথা ইউমার বিন্নাফকে কখন তাকে বাঁশিতে সিঙ্গায় ফুঁক দিতে বলা হবে তা আমি আর এখানে কি আনন্দ ফুর্তি করতে পারি সময় তো নাই ফোঁক দিতে বললেই তো দিবে পৃথিবীর সৃষ্টি যেদিন সেদিন মুখে বাঁশি দিয়ে রেডি করে রেখেছেন আর প্রস্তুত হয়ে আছেন কখন আদেশ করা হবে এইখানে আমার আনন্দের কি আছে তা আপনি মরণকে স্মরণ করবেন তা আপনি বুদ্ধিমান এটাই হলো ভালো কাজ এটাই সুন্দর কাজ যে আপনি মরণকে স্মরণ করেন আব্দুল মাসুদ রাজি আল্লাহ তালু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ইস্তাহু পৃথিবীর মানুষ শোনো সাহাবিগণকে বলছেন তোমরা আমার সাহাবি তোমরা শোনো আল্লাহ তালাকে সত্য সত্যই লজ্জা করো তো প্রকৃত পক্ষেই আল্লাহকে লজ্জা করো কালু সাহাবিগণ বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে লজ্জা করি আল্লাহকে আমরা লজ্জা করি তখন আল্লাহ রসুল বলছেন লেখা দালেখা আমি এটা বলিনি তোমরা যেটা বুঝেছ সেটা আমি বলিনি আমি বলছি যে ব্যক্তি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করতে চায় সে যেন তিনটা কাজ করেন এক মাথাটা যেন ঠিক রাখে আর মাথাতে যা কিছু ধরে রাখে অপ্রয়োজনীয় কথা ও কর্ম যেন মাথাতে না নিয়ে আসে বিবেকটা সারাদিন পাপের সাথে জড়িত কোথায় জেনা কোথায় হারাম পয়সা কোথায় কি এই নিয়ে মাথা ব্যস্ত আল্লাহ রসুল বলছেন সত্য সত্যই লজ্জা করে সেই যে মাথাটাকে রক্ষা করে আর মাথা যা ধারণ করতে পারে মস্তিষ্ক যা ধারণ করতে পারে সেইটার প্রতি লক্ষ্য রাখে সেই আল্লাহকে লজ্জা করে এক দুই ওয়াল ইয়াফাজ বাতনাহু আমা হাওয়া পেটকে হেফাজতে রাখে আর পেটে যা দেয় সেইটাকে হেফাজতে রাখে মানে খায় মানে রুজি রুজিকে যে ভাবতে পারে সেই প্রকৃত আল্লাহকে লজ্জা করে রুজিকে যে ভাবতে পারে সেই প্রকৃত আল্লাহকে লজ্জা করে তিন ওয়াল গেতকুর মমতাল্লাহ ওয়াল বেলা মরণকে স্মরণ করে আর বলে একদিন তো মিশে মাটি হয়ে যাব কবরে থাকতে থাকতে হাড় হাড্ডিও থাকবে না আমার নানা নানির মনে হয় এখন হাড় হাড্ডিও নেই তারাও তো একদিন মানুষ ছিল আমার নানিরই তো মেয়ে আমার মা আর আমার মেয়ে এই মেয়ে এইটা যে ভাবতে পারে যে একদিন তো মাটি হওয়াই লাগবে মরণকে যে স্মরণ করতে পারে সেই প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করে আইসার জি আল্লাহ তালা আনহা মরণকে স্মরণ করত মাঝে মধ্যে কবরের পাশে যেতেন তিনি বলেন আদখল বেইতি আমি ওই ঘরে মাঝে মধ্যেই প্রবেশ করি যেই ঘরে রাসুল থাকতেন মানে তার কবর হয়েছে আমার ঘরে তবে আমি আমার মাথায় কাপড় দিয়ে কবরের পাশে যাওয়া প্রয়োজন মনে করতাম না কেন ইন্নামা আবিয়া যাওজি এটা আমার বাপের কবর এটা আমার স্বামীর কবর এখানে আমার মাথায় কাপড় দেওয়ার কি আছে আমি তখন মাথায় কাপড় না দিয়েই স্বাভাবিকভাবেই কবর পাশে যেতাম তার মানে মহিলাও কবরের পাশে যেতে পারে যদি কান্নাকাটি না করে তো আমি কবরের পাশে যেতাম ফালাম্মা দোফেনা উমার ওমা যখন উমার রাজি আল্লাহ তালানহকে তাদের সাথে দাফন করা হল তখন ওয়াল্লাহ মা দেখাল তহু আল্লাহর কসম আমি সেখানে প্রবেশ করি না যতক্ষণ পর্যন্ত আমি আমার শরীরে মাথাতে কাপড় চুপড় বেঁধে না নিয়েছি একবারে সুন্দর করে আমি যতক্ষণ পর্যন্ত নিজেকে কাপড় দিয়ে গুটিয়ে না নিয়েছি ততক্ষণ আল্লাহর কসম আমি কবরের পাশে যাইনি হায়ান মিন উমার উমারের লজ্জায় ওখানে একটা বেগানা পুরুষ আছে উমারের কবর আছে কবরকে আয়েসা লজ্জা করতেন আর আপনি দিন রাত পুরুষের সাথে বসে গল্প করেন তবুও নাকি আপনি পরহেজগার মহিলা এটা কিভাবে হয় বলছে যে চাকরি কেমনে ছাড়ি পয়সাপাতি ওর প্রয়োজন তাই কলেজে শিক্ষকতা করে ব্যাংকে যায় অফিস আদালতে যায় ট্রেনিংয়ে যায় পর্দা করে থাকে কেমন পর্দা হল ধর্ম কি কি উল্টাভাবে বোঝা হচ্ছে নাকি এটা কোনটা স্বামী স্ত্রীর বিবেক বিবেচনা কি কত দিন আপনাকে বললাম যে রুজির বিষয়টি তার হাতে দেওয়া নেই আল্লাহ রসুল বলছেন আনফে কালা রেয়ালেক মিন তাউলেক তুমি উপার্জন করে তোমার বউকে ছেলে মেয়েকে খাওয়াবা এটা তোমার কাজ সে কেন কিভাবে এটা হয় আইসা জিয়াল্লাহ তালা কবরকে জিয়ারত করতে যেতেন কবর দেখতে যেতেন আর লজ্জা করতেন বেগানা পুরুষের কবরকে কি স্বাভাবিক কথা কবরকে লজ্জা করতেন আর আমরা স্বাভাবিকভাবেই সবার সাথে চলি কথা ফিরি কথা বলি আমরা খুব ভালো মানুষ এটা হয় না ভালো মানুষের এটা নিয়ম নীতি নয় পরেজগার এটা পরেজগারিতে এটা নয় আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ মুবারক আলহামদুলিল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাইলাহিল্লাহ স্মরণ করাও যখন মানুষ মরে মরে যান যায় যায় তখন তাকে লাহ ইল্লাহ স্মরণ করাও রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ওয়াল মোমেন আরাকে যাবানেহি মোমেন মরে কপালের ঘামে মমিনের যখন মরণ আসে তখন কপালটা একটু ঘেমে উঠে মমিন মরে কপালের ঘামে আবু রাজিয়াল্লাহ তালাহনে বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মন আহাব্বা লেখা আল্লাহ আহাব্বাল্লাহ লেখাহ যে ব্যক্তি মরণকে ভালোবাসে আল্লাহর সাক্ষাৎ করা ভালোবাসে আল্লাহ তার সাক্ষাৎ ভালোবাসেন যে ব্যক্তি মরণকে খারাপ মনে করে সেই ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করাকে অপছন্দ করেন কালাত আয়েসা আয়েসর জিয়াহ আল্লাহ তালানহা বলেন ইন্দাল আমরা তো মরণকে খারাপ মনে করি উনি তো স্বাভাবিক একজন মানুষ তা তো বলবেনি স্বামী নবী সেটা ভিন্ন কথা একই সাথে থাকেন খান সেটা ভিন্ন কথা দেখছেন দুজনের দুরকম কথা আল্লাহ নবী বলছেন যে মরণকে ভালোবাসে যে আল্লাহ তাকে ভালোবাসে যে মরণকে খারাপ বাসে আল্লাহ তাকে খারাপ বাসে তো মুখের উপরে রায় সারা যে আল্লাহ তোমার বলছেন আমরা মরণকে খারাপ বাসে মরণ কেউ নিতে চায় নাকি কে মরণ নিতে চায় মরণ তো কেউ নিতে চায় না দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকলেও মানুষ মরণটা চায় না তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন শোনো শোনো এদা হাজারা আদা কুমল মৌ যখন এদা হাজারা লিল মো মেনাল মৌ যখন ভালো মানুষের মরণ চলে আসে বুশরাবে রেজওয়ানিল্লাহ তালা তখন আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ দেওয়া হয় স্বাগতম ধন্যবাদ ইয়াইয়া তোহান নাফসুল মুতমাইন্না ইরজে রব্বেক হে নিরাপত্তা শান্তিপূর্ণ আত্মা তুমি তোমার প্রতিপালকের দিকে ছুটে চলো শান্তিতে খুশি হয়ে সেই কথা ফেরস্তা বলেন কাফের বুসের হবে আদাবিল্লা আর যেই ব্যক্তি আল্লাহ রসুলকে মানে না তাকে সুসংবাদ দেওয়া হয় শাস্তির জাহান নামের তখন আয়েসা বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তা আমার বুঝতে ভুল হয়েছে তো ভালো হলে যখনই মরণ আসবে তখনই জান্নাতের সুসংবাদ সেটাই তো ভালো জান্নাতি তো চাচ্ছি তাহলে মরণ ভালো যখন আমি নিজে ভালো ও মুসলমান রাজিয়াল্লাহ তালা আনা বলেন রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন তুসি বহু মুসিবাতুন যে কোনো পুরুষ যে কোনো নারীকে যখন কোনো সমস্যা লাগে ফ্যাকুল তখন সে বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা আল্লাহর দিকে ফিরে যাব যে কোনো সমস্যা আসলে যখন এটা বলে তারপরে বলে আল্লাহ মজিরনি ফি মুসিবাতি আল্লাহ তুমি এই বিপদে আমাকে নেকি দান করো ওয়াকলফলি খায়রান মিনহ আর এর চেয়ে ভালোটা আমাকে দাও তখন ওম সালমা রাজি আল্লাহ তালাহ বলছেন মুসলিম ইনা খাইরুল মিনাবি সালমা আচ্ছা আল্লাহ রসুল বলছেন যে বিপদ আসলে মরণ আসলে কেউ মারা গেলে সে যেন তার চেয়ে ভালোটা চাই তো মাটির উপরে উম্ম সালমার আবু সালমার চেয়ে আমার স্বামী আবু সালমা আবু সালমার চেয়ে মাটির উপরে কোনো ভালো মানুষ আছে এটা তো আমি মনেই করি না তুমি এভাবে আমাকে বলতে বলছেন কেন কেন বলতে বলছেন যে তুমি বলো দেখবি খায়রান মিন হোক তার চেয়ে ভালোটা এখানে দাও মাটির উপরে আবু সালমার চেয়ে কোনো ভালো মানুষ নেই তো তিনি যখন বলতে বললেন বলে কিন্নি কুলতো হা তো আমি বলতে থাকলাম কেউ তো বলতে বলছেন বলতেই থাকি তো হঠাৎ একদিন দেখি রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি তো ভাবছিলাম যে আবু সালমার চেয়ে তো কিছুকে ভালো মানুষ কেউ নেই আল্লাহ রসুল আমাকে বলছেন আবু সালমার পরিবর্তে আর একটা ভালো মানুষের চাওয়া আবু সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ নাই কেমনে আমি চাই আচ্ছা ঠিক আছে যেহেতু বলেছেন তাই আমি বলতেই থাকি বলতে বলতে হঠাৎ একদিন দেখি আল্লাহ রসুল আমাকে বিবাহের প্রস্তাব দিলেন তবে আমি সরাসরি প্রস্তাবটা মানিনি আমি তখন বলেছি বোখারি ভাবি আমি তখন বলেছি দেখেন আমি কিন্তু গ্রামের মেয়ে আপনি কিন্তু শহরের মানুষ সংসার পরিচালনায় মিল খাবে কিনা বিবেচনা করে নবীর সামনে কথা বলেন সব বুদ্ধিশালী বললেন এক দুই আমি কিন্তু স্বামীওয়ালা মহিলা আমার স্বামী ছিল স্বামী মারা গেছে ওর সাথে আমি সংসার করেছি আপনার সাথে সংসার করতে গিয়ে কিভাবে করব উনিশ বিশ কেমন কেমন হয় এইটা কিন্তু আপনি বিবেচনা করে দেখেন তিন আগের স্বামীর একটা বাচ্চা আছে আগের স্বামীর ছেলেটাকে নিয়ে আপনার সংসারে আসবো তখন আপনি আগের ছেলেটাকে মেনে নিবেন কি না এইটা আপনি বিবেচনা করে প্রস্তাব পেশ করুন এগুলো কথা অম্ম সালমারা জেলা তখন এক মুখে বললেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন বিবেচনা করে প্রস্তাব দিন হ্যাঁ, ঠিক আছে আবু সালমার কাছে আল্লাহ রসুল আসলেন মানুষ মারা গেলে আল্লাহ রসুল তার বাড়িতে যেতেন বিগত জুমায় দেখেছি যে পল্লীতে অসুস্থ মানুষকে তিনি দেখতে যেতেন আল্লাহ রসুল আবু সালমা মারা গেলে আবু সালমাকে দেখতে আসলেন অর্থাৎ সত্য বছর হু এমন অবস্থায় চক্ষুটা খুলে আসে সাগ মজা হুক তিনি এসে ঢুকেই আগে হাত দিয়ে চক্ষুটা বন্ধ করলেন তারপরে বললেন শোনো শোনো শোনো শোনো ইন রুহা এরা কবে যা তবে আহু যখন আত্মাকে বের করা হয় তখন ওই রু চক্ষু তার পিছনে লেগে থাকে চক্ষুটাকে দেখে চক্ষুটা কিভাবে আত্মা বের হয় কিভাবে আত্মা বের হয় কিভাবে আত্মা বের হয় এটা চক্ষু দেখে চট করে আত্মা বের হয়ে গেছে দেহ আত্মের হয়ে গেছে এই দেহ আর চক্ষু বন্ধ করতে পারবে না তোমরা যারা পাশে থাকবা তারা আঁকটা বের হওয়ার সাথে সাথে চক্ষু বন্ধ করে দিও শরীর ঠান্ডা হয়ে গেলে এটা বন্ধ করা যাবে না সচেতন হুঁশিয়ার মানুষকে পাশে থাকতে হবে বোকা মানুষ কিছু বুঝে না মরে গেছে তবু হাসপাতাল নিয়ে যাবে কিছুই বুঝে খাওয়া টাকা পয়সা নিজে কি বলতে হবে তাও বুঝুন বাড়িতে স্বামী ছেলে মেয়ের মরণের চেষ্টা করবেন মেডিকেলে আছে আপনি দূরে দাঁড়িয়ে আছেন ওই যে শ্বাস আছে এখনো তার লাল বাতি দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন এটা কোনো মরণ হল তাহলে আমি সেদিনের জুমায় কি বুঝলাম আইসার জি আল্লাহ তালা আনহা বলেন মাতা রসুল্লাহ সালাম বাইনা হাকে নাতি ও জাকে নাতি আল্লাহর নবী আমার এবং আমার উরু রানের উপরে মারা গেছেন আমি তাকে চলে নিয়েছিলাম একটা স্বাদ আছে আমি ছেলে মেয়ে যা একটু হাবিয়ে থাকবে পাশে বসে থাকবে সুভান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে লাইলা হিল্লাল্লাহ বলবে এ কোন হিসেব এই সময়তে ওখানে কেন বাড়ি নিয়ে আসতে বললো তবু হুচ্চুতি করে এইভাবে মেডিকেলে রাখছেন কেন কোন হিসেব তিনি এসে চক্ষু বন্ধ করলেন এবং বললেন আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে আত্মা বের হয়ে যায় দেহ অকেজ হয়ে গেল আর চক্ষু বন্ধ করতে পারে না তোমরা এটা বন্ধ করে দিলে ফাজ্জাদ না শুনলি না হলেহি আশেপাশে যারা ছিল তারা হইচই হইচই করে কান্নাকাটি করতে লাগে তখন আল্লাহ রসুল বললেন লাদুয়ালা তোমরা তোমাদের আত্মাকে গালি দিও না মালায় কথা মেনো না মাথা কোনো না তোমরা এভাবে কান্নাকাটি করছো কেন এভাবে অপ্রয়োজনীয় কথা বলছো কেন ফেরেস্তারা তোমাদের প্রত্যেকটা কথার উপরে আমিন বলে যার জন্য ছেলে মেয়েকে কখনো কটু কথা গালি দেবেন না তাই এভাবে গালি দেবেন না আর আপনার স্ত্রী যদি পল্লীর মেয়ে হয় তাহলে আরো কিছু সেটা আপনিও জানেন আপনার স্ত্রীও জানেন অহেতুক অপ্রয়োজনীয় কথা বলে ছেলে মেয়েকে কাউকে গালি দিবেন না কেন ফেরস্তা প্রত্যেকটা কথার উপরে আমিন বলে রসুল্লাহ বলছেন ফাইনাল মালাই কাতাই দিয়ে মেনু না হলে মাথা করু না তোমরা যা বলো তার উপরে ফেরস্তা আমিন বলো তারপরে তিনি বলছেন আল্লাহ ফেরলে আবি সালমা আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো যারা তার বাড়িতে আছে তার জন্য একটা উপযুক্ত প্রতিনিধি তৈরি করে দাও ফিহে তুমি তার কবরকে প্রশস্ত করো তুমি তার কবরকে আলোকিত করো এইভাবে দুয়ার বইটাতে দেওয়া আছে বাপমা স্বামী স্ত্রী সবকে হিসেব করে বলবেন আল্লাহ ফিল্লাহি অর্থ দরজাত ফিল মাহাদি অর্থ আল্লাহ কাবরিহি নাবাহু ফিহে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মনকানা আখেরো কালামিহি লাহ তারও যদি জীবনের শেষ কালে লাই লাইলাহিল্লাহ হয় সাদা খালাল জান্না তাহলে সে জান্নাতে চলে গেছে আশেপাশে কোরআন তেলত চলবে না আশেপাশে তাজি তাহলে জিকির করা যায় আশেপাশে লাহ বলতে হবে তিনি বলে দিলেন যে তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে লাহ স্মরণ করো বলতে বলবেন না লাহ বলেন আব্বু লাইলাহিল্লাহ বলেন আম্মু লাইলাহিল্লাহ বলেন কেন এটা বলতে বলবেন না কেন ওই সময় মরণের খুব একটা কঠিন ব্যথা আছে যেটা রাসুল সাল্লাহ আলাইসালাম আজ করেছেন অতএব প্রত্যেক মানুষকে আজ করতে হবে এ কথাই চূড়ান্ত কাজে শুধু পাশে বলবেন এই পর্যন্ত আর তাসবি আপনি পড়তে পারেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তবে আপনি এইটা মাঝে মধ্যে পাশে বলবেন যার শেষ কালেমা লাহ হবে সে জান্নাতে চলে গেছে আবু আবুজার গেফারি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন আতাইতুন নাবিয়া সাল্লাহ আলি সাল্লাম ও আলাইহে সাউবুল আবিয়াদ আমি আবুজার গেফারি আল্লাহর নবীর কাছে আসলাম তখন দেখি তার মুখের উপরে তার গায়ের উপরে সাদা কাপড় ও নাই তখন তুমি ঘুমিয়ে আমি চলে গেলাম আমি আবুজার গেফারি আল্লাহ রাসুলের কাছে আসলাম দেখি তার মুখের ওপরে কাপড় সাদা কাপড় তিনি ঘুমিয়ে আমি চলে গেলাম ফা হ্যাঁ, তাই তো হকা বিস্তাই কাজা আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন তো আমাকে দেখেই বলছেন মন কেউ যদি বলে আর এইটার উপরেই মরে কেউ যদি বলে আর এইটার উপরে মারা যায় সাদা খালা জান্নাত হারে সে জান্নাতে চলে যায় তখন আবুজার গেফারের জনতা বলছেন অঞ্জন অয়ন সারা চুরি করলে জেনা করলেই যাবে আল্লাহ অঞ্জন অয়ন সারা চুরি করলে জেনা করলেই যাবে অঞ্জন অয়ন সারা চুরি করলে জেনা করলেই যাবে অঞ্জন অয়ন সারা চুরি করলে জেনা করলে যাবে আল্লাহ রাখবে অনফে আবিজার আবুজারের নাক মাটিতে মিশে যাক আমি বলছি লাইলাহিল্লাহ বললে জান্নাতে যাবে সে আমার কথার উপরে আপত্তি করে কেন মানুষের শেষ কালেমা যদি লাইলাহিল্লাহ হয় তাহলে সে জান্নাতে যাবে এ কথাই চূড়ান্ত লাইলাহিল্লার পরে যদি তার কোনো শীত করার সুযোগ না থাকে তাহলে লাইলাহিল্লাতে অতীতের যত পাপ ছিল সব কাটা গেছে লাইলালের এটাই দাম বিচার মাঠে যখন আপনার সামনে নিরানব্বইটি খাতা পেশ করা হবে তখন আল্লাহ আপনাকে বলবেন তুমি তোমার খাতাগুলো দেখতে পাচ্ছ জি খাতাগুলি প্রশস্ত আছে লম্বা আছে চোখের পাওয়ার যতদূর পর্যন্ত যাচ্ছে তো নিরানব্বইটা খাতা এক একটা যদি চোখের পাওয়ার শেষ পর্যন্ত যায় তাহলে অনেক ব্যাপার তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো বছর বেঁচে থেকে যে সব কিছু লেখা আছে বড় বড় খাতা তো এখন আল্লাহ তালা বলছেন যে আচ্ছা এসব খাতা তুমি দেখো তুমি কি আমাকে কিছু বলতে চাও তুমি কি মনে করছো যে আমার ফেরেস্তা অন্যায় কিছু লিখেছে কি না আপনার ফেরেস্তা অন্যায় কিছু লিখেছে আমি বলি না আচ্ছা তোমার কি কোনো আপত্তি আছে আমাকে কিছু বলতে চাও না আমার কোনো আপত্তি না আমি কিছু বলতে চাই না তো শোনো তোমার কাছে তোমার একটা কথা আমার কাছে আছে দু একটা কার্ড আগে যে পত্র লিখা হতো ওরকম একটা বেতাক একটা কার্ড বের করে বলা হতো দেখো তো দেখি ওখানে লিখা আছে লাহ দেখো তোমার বলাটা আমি নিজের কাছে রেখেছি এইটা এবার আসো এক পাল্লাতে দেওয়া হবে আর এইসব তোমার নিরানব্বইটা খাতায় এক পাল্লায় দেওয়া হবে তখন লোকটি বলছে বলেন কি এর সাথে এত খাতার কি সমতা থাকতে পারে এটা কি করে হতে পারে এই কথা বলার পরে এক পাল্লাতে ওই খাতাগুলি রাখার পরে যখনই এই কার্ডটা অপর পাল্লায় রাখা হবে আল্লাহ রসুল বলছেন সপ্তাহ সাথে মানে ছিটকে নিরানব্বইটা যে খাতা রাখা হয়েছে যে পাল্লায় এই পাল্লাটা একবারে ছিটকে উপরে উঠতে তখন রসুল সাল্লাম বললেন সারা পৃথিবীকে যদি এক পাল্লায় দেওয়া হয় লাইলাহিল্লা আল্লাহর নামটাকে যদি এই কালেমাকে এক পাল্লায় দেওয়া হয় তাহলে এই কালেমা ভালো থাকে আপনাকে আমি বুঝাতে চাচ্ছি আপনার শেষ জীবনে যেন লাইলাহিল্লা টিকে থাকে এ ব্যাপারে আপনি প্রাণপণে চেষ্টা করবেন সম্মানিত তোমার জীবনে মরার সাথে সাথে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দেওয়া বিদা মলার সাথে সাথে একটা সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে রঙিন কাপড় খেতে পারে তারপরে অজু দিয়ে গোসল দিতে হবে অজুর যেসব অঙ্গগুলি সেগুলো ধোয়ার চেষ্টা করবেন অজু যখন করানো হবে তখন গোসল দিতে হবে লাস্টে বাম কাপে সরিয়ে দিয়ে করণ থেকে কাপড় সরিয়ে ডান কাপের উপর দিয়ে সম্পূর্ণ শরীরে পানি ঢেলে দিতে হবে যদি পানিতে বড়ই পাতা দিয়ে গরম করে থাকেন ভালো কথা অন্যকে সম্পূর্ণ শরীরে ঝুঁকিয়ে ভিজিয়ে দিয়ে সাবান গোটা গায়ে লাগিয়ে আপনি শরীরটা ভালো করে ডলে দিবেন হাত দিয়ে লজ্জা স্থানে আপনি হাত লাগিয়ে পরিষ্কার করতে পারেন যদি আপনাকে ইতস্তবোধ মনে হয় কেমন কেমন মনে হয় তাহলে আপনি হাতে ন্যাকড়া ব্যবহার করে আপনি তার গায়ে হাত লাগিয়ে গোসল দিবেন উল্লেখ্য যে গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করা বিদা গোসল দেওয়ার পূর্বে নখ কাঁটা বিদা হারাম গোসল দেওয়ার পূর্বে মদ গোপ ছোট করা হারাম বিদা গোসল দেওয়ার পূর্বে নিচের লোম পরিষ্কার করা বিদা হারাম কাবিরা বন্ধ শ্বাস বন্ধ হয়ে গেছে সব কিছু বন্ধ উঠানো বসানো সব কিছু বন্ধ পেশাব পায়খানা যদি ওই সময় এসে থাকে আপনি অতিরিক্ত ভিন্নভাবে পরিষ্কার করে দেন সেটা ভিন্ন কথা কিন্তু কোন কৌশল অবলম্বন করবেন না আপনি অজু দিয়ে গোসল দেবেন বা অজু দিয়ে গোসল দেওয়া ছাড়া আর কোনো কিছু করবেন না স্বামীকে গোসল দিবে স্ত্রী স্ত্রীকে গোসল দিবে স্বামী এরপরে তিনটা কাপড় মহিলার জন্য তিনটা পুরুষের জন্য তিনটা পাঁচ কাপড়ে মহিলাদের কাপড় দিতে হবে এ হাদিস ঠিক নয় তবে কাফনের কাপড় সাদা হবে এই কথা ঠিক পরবর্তীতে এখান থেকে আরো দু একটি কথা আসবে আমি এই কথাটুকু শেষ করে আলোচনা শেষের দিকে চলে আসছি সম্মানিত মানুষ মুসল্লি তিনটা কাপড় সমান হতে পারে তিনটা ছোট বড় হতে পারে এইবার লাশটাকে ভালো করে ধুয়ে একবার দুইবার তিনবার অন্তত তিনবার উপরে পাঁচবার সাতবার ধুতে পারেন বিজট ধুইবেন তিনবার ধর পরে শরীরটা মুছে দিয়ে লাশটাকে কাফনের উপরে তুলে দিয়ে ডান দিকের কাপড়টা উঠিয়ে বাম দিকের কাপড়টা উঠিয়ে বেঁধে রাখে এরপরে চলেন জানা যায় জানা যায় যাওয়ার সময়তে মাথা আগে যাবে না পা আগে যাবে হিসাব করায় বেদা যেটা সুবিধা সেটা যাবে কবরস্থানে যাওয়ার সময় জানাজার মাঠে যাওয়ার সময় আপনার কাজ পরিবর্তন করতে হবে বললেই পাপ হবে এর নাম বিদায় দশ বার কাঁধ পরিবর্তন করতে হচ্ছে সেটা ধন্যবাদ কবর স্থানে বা জানাজার স্থানে নিয়ে যাওয়ার সময় তিনবার নামাতে হবে এটা বিদা প্রয়োজনে দশবার নামাবেন সেটা ভিন্ন কথা জানাজাকে নিয়ে যাওয়ার সময় কেউ আগে যেতে পারবে না এটা বিদা যার যেখানে সুবিধা সে সেখানে যাবে এটাই জানাজাটা না রাখা পর্যন্ত কেউ কবরের কাছে বসতে পারবে না এই কথা বিদা যে যখন গেছে সে তখন বসবে সুবিধা মতো রাখবে সুবিধা মতো বসবে তাকে কবরে রাখার সময় বিসমিল্লাহ আলমিল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবে একটি কথা ছেড়ে আসলাম লাশটাকে রেখে কোন প্রকার বক্তব্য চলবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ভাই বোন বাপ কারো বক্তব্য চলবে না সব বিদাত এতটুকু বলতে পারে যে কারো যদি কোনো লেনদেন থাকে তাহলে আপনারা বললে আমি দিয়ে দেব এই কথাটা বলতে পারে তার ছেলে বা তার ভাই তার বাপকে বলতে পারে কেন ঋণ ছাড় ঋণ থাকলে জানা যা হবে না আল্লাহ রসুল বলেন এর ঋণ আছে কি জি তাহলে ঠিক আছে আমি গেলাম তার মানে ঋণ থাকলে জানাজা হবে না আপনি কোটি টাকা ব্যাংক থেকে উঠে ব্যবসা করবেন না শতবার আপনাকে বলছি ব্যবসা করিয়েন না ব্যবসা শুরু হবে চকলেট দিয়ে তারপরে একজন কোটি টাকা অন্তত কোটি টাকার ব্যবসায় যেতে তিরিশ বছর সময় লাগবে বিশ থেকে পঁচিশ থেকে তিরিশ বছর সময় সকালে ছিলেন নিঃস্ব বিকেলে হয়ে গেলেন কোটি টাকার মালিক এটা হয় এটা কোনো ব্যবসা হলো ব্যাংক থেকে কোটি টাকা উঠে মেয়ের জন্য আইসক্রিম কিনে পনেরোশো টাকা দিয়ে দেড় হাজার টাকা দিয়ে এটা এটা একটা এটা হিসাব হলো এটা টাকা এর জানাজা হবে না ঋণ থাকলে জানাজা হবে না ঋণ পরিশোধ করে জানাজা বা ওরকম কাউকে বলে যেতে হবে লাশকে রেখে কোনো বক্তব্য চলবে না অনেক মানুষ এক ডালি মাটি নিয়ে সবার হাতে ছয়ে নিয়ে ওই ডালি কবরে দিয়ে দেওয়া এটা বিদাত বিসমিল্লাহ আলমিল্লা তেরাসুলিল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলে লাশটাকে কবর রাখতে হবে উল্লেখ্য যে হাত বুকের উপরে বেঁধে কাফন দিতে হবে কথা ঠিক নয় নামাজি দেখাচ্ছে এই নিয়ে এই গতি হারাম হাত দুই পাশে থাকবে গোটা লাশটাকে ডান কাতে রাখতে হবে ডান দিকে লাগিয়ে দিতে হবে মুখটা কবরে ডান দিকে করতে হবে এটা বিদাত গোটা শরীরটাকে ডান কাতে রাখতে হবে পিঠটাকে দেওয়ালের এক পাশে লাগিয়ে দিতে হবে দিয়ে উঠতে হবে নামানোর জন্য দুজন চারজন মানুষ সেটা কোনো কথা নয় তিনঞ্জলি মাটি দিতে হবে এটা সোননাথ এরপরে যা লাগবে দিবেন মিনহা নয় অফিয়া নয়দুকুম নকর যখন তারা তা নখরা এই দোয়া পড়া বেদাত বিসমিল্লা বলে তিন অঞ্জলি মাটি দিবেন তারপরে যেভাবে সুবিধা দিবেন এরপরে চার কোনায় চারটা খুঁটি পুঁতে দিতে হবে এটা বিদাত এরপরে চার কোনায় চারটা খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটাও বিদাত কবরের মাঝামাঝিতে একটা খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটাও বিদাত সম্মানিত মসজিদের মুসল্লি মাটি দেওয়ার পরে সবাই মিলে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করতে হবে এটাও বিদাত মাটি দেওয়ার পরে ওই বাড়িতে খানা পানি হচ্ছে একবারে মিষ্টি খাদ্য পানি রেডি সেদিনই জানা যাওয়ার পরে ওর বাড়িতে মিষ্টি খেয়ে যাচ্ছে তিন দিন যাবত ওই বাড়িতে কোনো খানা হবে না শোক পালনের সময় হলো তিন দিন তিন দিন যাবত এখানে খানা নাই এগুলো সব বিদা সম্মানিত মসজিদ মুসল্লি বাকি অংশ সময় বলা হবে আজকের খুদ্া শেষ অংশে আপনাদের বলতে চাই সত্য সত্যই মরণ একদিন আসবেই যেহেতু মরণ একদিন আসবেই কাজে আপনাদেরকে আমি আন্তরিকভাবে মরণের জন্য প্রস্তুত হওয়ার আন্তরিক অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় আপনারা সবাই অবগত আমি আপনাদের দুয়ার দরখাস্তর দাবি রেখেছি ওরা সুনামগঞ্জে সুনামগঞ্জ কোর্টে বক্তব্যের বিরোধিতা করে আমার বিরুদ্ধে এক হাজার কোটি টাকা মানহানির কেস করেছে মানহানির কেস করেছে এ কথাই ঠিক এবং মানহানির মূল্য দেখিয়েছে এক হাজার কোটি এক হাজার কোটি মানহানির মূল্য দেখিয়ে তারা কেশ করেছেন আমি আপনাদের কাছে প্রথমে চেয়েছি দোয়া কোন প্রকার অন্যায়কারী যেন তার অন্যায় সফল হতে না পারে এ ব্যাপারে আপনার প্রাণ পরে অন্তর খুলে দোয়া করবেন মাসিদের সকল পুরুষ মুসল্লি মহিলা মুসল্লি আপনাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসি আপনাদের সাথে আমি প্রায় আঠারো বছর থেকে আছি কাজেই এইরকম সময় আপনাদেরকে আন্তরিকভাবে দোয়া করতে হবে এটা জরুরি দ্বিতীয় যদি কারো যদি কোনো পরামর্শ থাকে তাহলে পরামর্শ দিতে পারেন পরামর্শ দেওয়া ভালো আপনার পরামর্শ অনুযায়ী আমরা সামনের পদক্ষেপ নেব ইনশাআল্লাহ আমরা এ অংশে বলি আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি বড় ক্ষমতাধর তোমরা আমরা তোমাকে আমরা বিশ্বাস করি রাতকে যেমন দিন বলি না রাতই বলি দিনকে যেমন রাত বলি না দিন বলি তোমাকে ঠিক এইভাবে বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান এটা আমরা বিশ্বাস করি তোমার কাছে আমরা আন্তরিকভাবে জড়ালো দাবি রাখছি কোন সময় যেন বেদাতি আমাদের উপরে সফল হতে না পারে তুমি এই তৌফিক এই সুযোগ আমাদের করে দাও তোমার দরবারে আন্তরিকভাবে আমরা এই জোরালো দাবি রেখে আজকের জুমার খুদ্া এখানে শেষ করলাম সাল্লাহ আলাইহে ওসাল্লাম